মুজাহিদ চাল রে চাল জিহা দে চাল চাল মুজাহিদ চাল রে চাল জিহা দে চাল সকল জালের করতে খতম বদলা নিতে চাল রে চাল মুজাহিদ চাল রে চাল জিহা দে চাল চাল মুজাহিদ চাল রে চাল জিহা দে চাল সকল জালের করতে খতম বদলা নিতে চাল রে চাল মুজাহিদ চাল রে চাল জিহা দে চাল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করেছে খতম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল তোমার মায়ের চোখে পানি ব্যথায় ভরাবো হারে ব্যথায় ভরাবো মায়ের চোখে আনতে হাসি আনতে দেশে সুখ হারে আনতে দেশে সুখ তোমার মায়ের চোখে পানি ব্যথায় ভরাবো হায়রে ব্যথায় ভরাবো মায়ের মুখে আনতে হাসি আনতে দেশে সুখ হারে আনতে দেশে সুখ বজ্র মুঠে স্বাধীন ঠোঁটে দিনের কথা বল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করতে কদম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চাল মুসলমানের রক্তে ভেজা বিশ্বেরই জমিন হারে বিশ্বেরই জমিন জালিমেরা মুসলমানকে করতে চায় বিলীন হারে করতে চায় বিলীন মুসলমানের রক্তে ভেজা বিশ্বেরই জমিন হারে বিশ্বেরই জমিন জালিমেরা মুসলমানকে করতে চায় বিলীন হায়রে করতে চায় বিলীন ঘর ছেড়ে আজ বেরিয়ে আয় খুদার সেনা দল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করতে খতম বদলা দিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল খোদার পথে করতে জিহাদ তোমার কিসের ভয় আরে তোমার কিসের ভয় আল্লাহ আছে তোমার সাথে তারি হাতে জয় আরে তারি হাতে জয় খোদার পথে করতে জিহাদ তোমার কিসের ভয় আরে তোমার কিসের ভয় আল্লাহ আছে তোমার সাথে তারি হাতে জয় আরে তারি হাতে জয় সহায় থাকে আল্লাহ যদি তুই হবি সফল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করতে কত বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল রক্ত নিয়ে খেলছে হলি ওই আমেরিকা আরে ওই আমেরিকা মদের রক্তে এই ইতিহাস হচ্ছে যে লেখা হারে হচ্ছে যে লেখা রক্ত দিয়ে খেলছে হলি ওই আমেরিকা হারে ওই আমেরিকা মদের রক্তে এই ইতিহাস হচ্ছে যে লেখা হারে হচ্ছে যে লেখা সামনে আগাও ওই হারামির পরাতে শিকল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল যারা দুর্বল নারী শিশু করছে হাহাকার হারে করছে হাহাকার এই জমিনে ফিরাইতে তাদের অধিকার হারে তাদের অধিকার যারা দুর্বল নারী শিশু করছে হাহাকার হারে করছে হাহাকার এই জমিনে ফিরাইতে তাদের অধিকার হারে তাদের অধিকার তোমার দিকে চেয়ে আছে মাজলুমানের দল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করছে কদম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চাল মুজাহিদ চাল রে চাল জিহাদে চাল জাগাও বিশ্ব মুষ্টি তল মুখেতে তাকবীর হায়রে মুখেতে তাকবীর করতে বিশ্ব জালিম ছাড়া নাও হাতে শমশির হায়রে নাও হাতে শমশির জাগাও বিশ্ব মুষ্টি তল মুখেতে তাকবীর হায়রে মুখেতে তাকবীর করতে বিশ্ব জালিম ছাড়া নাও হাতে শমশির হায়রে নাও হাতে শমশির আঘাত ঘেনে সকল ঘাটি করিতে দখল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করেছে খতম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চাল মুজাহিদ চাল রে চাল জিহাদে চাল চাল মুজাহিদ চাল রে চাল জিহাদে চাল শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট গীতিকার সুরকার ও ইসলামী সঙ্গীত শিল্পী